The concept of jihad. Who are terrorists? To marry more than one wife. They're labeled as terrorists, fundamentalists, who spread the religion with the sword. These few misconceptions at the back of the mind will prevent them from accepting the beauty of Islam. আসসালামু আলাইকুম এক নাস্তিক এ প্রশ্নটি করেছেন এবং তার পক্ষ থেকে আমি আপনাকে প্রশ্নটি করছি তাওরাত বাইবেল ও কোরআন অনুযায়ী যদি একজন সত্যিকারের স্রষ্টা থাকে তবে কেন প্রতিটি গ্রন্থই একই ধর্মের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে এই প্রশ্নটি একজন নাস্তিক করেছেন ভাই বললেন স্রষ্টায় অবিশ্বাসী এক নাস্তিকের প্রশ্ন যদি প্রত্যেকে এক স্রষ্টায় বিশ্বাস করে তবে একই ধর্মে কেন এত ঘৃণা বিদ্বেষ আমি কোরআন পড়েছি বাইবেল পড়েছি কিন্তু কোরআনের কোথাও বলা হয়নি যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করো কিছু মানুষের ভুল ধারণা থাকতে পারে যে কোরআন বলছে তুমি যাও অমুসলিমদের হত্যা করো এটাও আবার ভুল ধারণা কোরআন আলহামদুলিল্লাহ কোরআনের কোথাও কথা বলা হয়নি যে নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়াও উপরন্তু কোরআন বলছে ভালো তারা মন্দকে প্রতিহত করো তোমরা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো মাঝে মধ্যে শেষ উপায় হিসেবে আমি আগেও বলেছি এটা আমাদের শক্তি ব্যবহার করতে হতে পারে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয় শান্তি প্রতিষ্ঠিত হয় কিন্তু হিংসা বিদ্বেষের কথা বলে না কোরআন ঘৃণা বিদ্বেষের কথা বলে না যে আপনি ঘৃণা করবেন হোক এক মুসলিম অন্য মুসলিমকে অথবা কোন মুসলিম অমুসলিমকে ঘৃণা করা বিষয়টা এমন না কোরআন বলছে অমুসলিমদের কাছে আপনাকে বাণী পৌঁছাতে হবে আল্লাহ হিদায়ত দিলে আলহামদুলিল্লাহ তাই আমাদের কাজ যেমন আল্লাহ বলেছেন সুরা গাশিয়া অধ্যায় নম্বর অষ্টআশি আয়াত নম্বর একুশ যে তুমি বাণী পৌঁছাও কারণ তোমার কাজ শুধু বাণী পৌঁছানো হেদায়ত দেওয়া আল্লাহ সুবাহতালার হাতে আর এটা নাস্তিকের ভুল ধারণা তিনি হয়তো কোরআন বা অন্য ধর্মগ্রন্থ পড়েননি তবে নিজেদের মধ্যে অন্যদের মধ্যে ঘৃণাবিদ্বেষ ছড়ানোর কথা ধর্মগ্রন্থই কখনো বলে না উত্তরটা পেয়েছেন প্রশ্নটা লন্ডনে বোমা হামলা সম্পর্কে এই বোমা হামলা বিষয়ে পশ্চিমা দেশে বাসকারী মুসলিমদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন এবং হিজাব খুলে ফেলা কি নারীর জন্য বৈধ হবে দুটো প্রশ্ন করা হয়েছে এই গত মাসে ঘটে যাওয়া লন্ডন বোমা হামলা বিষয়ে এবং হিজাব খুলে ফেলা সম্পর্কে এক মুসলিমের ফতোয়া এ ব্যাপারে আমার মন্তব্য কি প্রথম প্রশ্নের বিষয়টা হচ্ছে আমি সফর করার সময় সাধারণত মুসলিমদের দুটো পক্ষ দেখতে পাই এক পক্ষ বলছে যা ঘটেছে তা সম্পূর্ণ ভুল এবং তারা প্রতিবাদ করে অন্য দলের মতে পুরোপুরি ঠিক আর আমি জানি বিশ্বাস করি আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে আমার উত্তর হচ্ছে গত মাসে লন্ডনে পঞ্চাশ জনের বেশি নিরপরাধ মানুষ হত্যা করা হয়েছিল পঞ্চাশ জনের বেশি আর নিরপরাধ মানুষ হত্যা করা হারাম আল্লাহ বলেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ এক নম্বর বত্রিশ যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা যদি হত্যা বা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির কারণে না হয় সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো কোরআন বলছে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করুক হোক মুসলিম বা অমুসলিম হোক সে হিন্দু ইহুদি খ্রিস্টান মুসলিম সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল আর যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে সে যেন পুরো মানব জাতিকেই রক্ষা করলো পঞ্চাশ জনের বেশি নিরাপরাধ মানুষ নিহত হয় এটার প্রতিবাদ করি অনেক মুসলিম সংগঠনের প্রধান আলেম জ্ঞানী বিশেষজ্ঞ আমেরিকা ইউকে বলছে এটার প্রতিবাদ করি প্রতিবাদ করি আলহামদুলিল্লাহ তারা যা করেছে তা ঠিক কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয় আমি একমত যে লন্ডনের এই ঘটনা ছিল ভুল ইসলামের বিরুদ্ধে আমরা নিন্দা করি নাইন ইলেভেনে যা ঘটেছিল আমরা তার প্রতিবাদ করি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছিল আমরা থামব না প্রতিবাদ করি আফগানিস্তানে হাজারো মানুষ হত্যা করার প্রতিবাদ করে ইরাকে হাজার হাজার মানুষ হত্যারও একই সঙ্গে কেন দ্বিমুখী নীতি গুজরাটে হাজারো মানুষ হত্যার আমরা প্রতিবাদ করি দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছি আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি আমরা সাহস হারিয়েছি আর হয়েছি কাপুরুষ কেন কেন ভীত সন্ত্রস্ত ভুল তো ভুলই প্রতিবাদ করি কেন দ্বিমুখী নীতি কেন কেন দ্বিমুখী নীতি আসলে জানি না কারা এটা করেছে আমরা জানি না কারা এটা করেছে তাহলে মিডিয়া কেন এই অপপ্রচার করছে ইসলাম সন্ত্রাসবাদ মুসলিম সন্ত্রাসবাদ দেখেন আয়ারেতে যা ঘটেছিল আয়ারে আইরিশ আচ্ছা কে এটাকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলে তারা তো ক্যাথলিক ছিল এটা ক্যাথলিকবাদ তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলা হয় না কোনো মুসলিম করলে সেটা মুসলিম সন্ত্রাসী হয়ে যায় মুসলিম সন্ত্রাসী তারা সমাজের কুলাঙ্গারদের ধরে নিয়ে গিয়ে তাদের এমনভাবে প্রচার করে যেন তারা আদর্শ মুসলিম আমাদের সমাজে কুলাঙ্গার আছে আমি সমর্থন করার চেষ্টা করছি না আমাদের আছে ভাবেন এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিল কে সে কে হিটলার হিটলার ছয় মিলিয়ন ইহুদি ছয় মিলিয়ন আমরা কি বলি যে ছয় মিলিয়ন ইহুদিকে হত্যার জন্য খ্রিস্টান ধর্ম বলছে মুসলিনী তিনি কে খ্রিস্টান ছিলেন যখন মিডিয়া বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া উচিত মাদ্রাসা কারণ মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়ায় এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয় হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল মুসলিম কোন মাদ্রাসা ছাত্র ছিল কোন মাদ্রাসা তাই এক্ষেত্রে আমাদের বুঝতে হবে সত্য কথা বলতে হবে ভুল তো ভুলই আমি অস্ট্রেলিয়াতে সন্ত্রাসবাদ ও জিহাদের বিষয়ে লেকচার দিয়েছিলাম আর মার্কিন কনসুলেট জেনারেল আমাকে প্রশ্ন করেছিল ভাই জাকির আপনি কি মনে করেন ওসামা বিন লাদেন সন্ত্রাসী আমি বলেছিলাম যে সন্ত্রাসী বলতে যদি নিরপরাধ মানুষকে আতঙ্কিত করা বোঝানো হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না আমি তার বন্ধু নই আমি তাকে চিনি না তার শত্রুও নই কোরআন বলছে সুর হুজরত অধ্যায় নম্বর উনপঞ্চাশ আয়াত নম্বর ছয় যখনই তোমরা কোনো খবর পাও তৃতীয় ব্যক্তিকে বলার আগে তা পরীক্ষা করো বিবিসি সিএনএর উপর ভিত্তি করে আমি বলতে পারি না আমি ব্যক্তিগতভাবে ওসামা বিন লাদেনের পক্ষেও নয় তার শত্রুও নয় কারণ আমি তার সাক্ষাৎ পাইনি ঠিক আছে সাক্ষাৎ করে তার খোঁজ খবর নিলে তখন মন্তব্য করতে পারবো মিডিয়ার কিছু বিশেষ বিষয় থেকে আমরা জানি যে এটা একটা ঘটনা কিন্তু বিশেষ বিষয় তিনি প্রধান সন্দেহভাজন অনেক বেশি মন্তব্য আছে আপনি নেটে গেলে দেখতে পাবেন এমন মন্তব্য আছে যে এটা অভ্যন্তরীণ কাজ কেউ কেউ বলে জর্জ বুশি এটা করেছে এখন এই তথ্যের ভিত্তিতে আমি বলতে পারি না জর্জ বুশি এটা করেছে সেই দোষী আর আফগানিস্তান যখন প্রমাণ চেয়েছিল যে ওসামা কেন এটা করেছে জর্জ বুশ টনি ব্লেয়ারকে সে প্রমাণ দিয়েছিলেন মোশারফকেও দিয়েছিলেন তর্কের খাতিরে যদি আমরা মেনে নেই আমরা যদি মেনে নিই যে ওসামা বিন লাদেনি এটা করেছিল কিভাবে আপনি আফগানিস্তানে হাজারো নিরাপরাধ মানুষকে হত্যা করতে পারেন মাত্র একজনের জন্য এটা করতে পারেন কোন ধর্ম অনুমতি দেয় আপনাকে কোন ধর্ম আর এটা পরীক্ষা করতে হবে না আমরা নিজেই দেখতে পাই তিনি টেলিভিশনে বলেছেন আমরা আফগানিস্তান আক্রমণ করতে যাচ্ছি আর হাজারো মানুষ মারা যাচ্ছে এবং বিবিসি সিএনএন আমরা হামলা করতে দেখেছি এটা প্রমাণিত যদি এখন জিজ্ঞেস করেন কে এক নম্বর সন্ত্রাসী আমি বলবো জর্জ বুশ এরপর অস্ট্রেলিয়ার সংবাদপত্রে শিরোনাম হয়েছিল যে ডাক্তার জাকির নায়ক নিজেকে মৌলবাদী মুসলিম এবং জর্জ বুশকে এক নম্বর সন্ত্রাসী বলেছেন শিরোনাম হয়েছিল কয়েক বছর আগে লন্ডনে আমি একটা লেকচার দিচ্ছিলাম আর সেখানে এক তরুণ বলতে চায় না সে কোন দলের ছিল ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ে লেকচারের সময় সে খুব খুশি হয়ে দাঁড়িয়ে বলল তাকবীর আল্লাহ আকবর জর্জ বুশের মৃত্যু হোক তার কিছু সমর্থকও ছিল আমার লেকচারটাই শেষ তাই আমি দাঁড়িয়ে বললাম আমাদের প্রেরণবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলামের দুই ঘোর শত্রু ছিল দুজনের নামই ছিল ওমর মোহাম্মদাম আল্লাহ সুহানতালার কাছে দোয়া করলেন কমপক্ষে এক উমরকে হৃদায়ত দেওয়ার জন্য উমর রাজি আল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি মুসলিম হলেন জর্জ বুশেরও হৃদায়তের জন্য আমাদের দোয়া করা উচিত মুসলিমদের সমস্যা হলো মুখ খুলি কিন্তু কিভাবে খুলতে হয় সেটা জানি না যদি জর্জ বুশকে হৃদায়তের জন্য বলি কেউ আমাকে দোষ দিতে পারবে বলি টনি ব্লেয়ারকেও হৃদায়ত দিন আল্লাহ আল্লাহ তাকে হৃদায়ত দেন আল্লাহ তাকে সরল পথে নিন সমস্যা হলো আমরা রাসুলের সিরাত পড়ি না দেখেন হজরত ওমর রাজি আল্লাহ আনহো ইসলামের ঘোর শত্রু ছিলেন ইসলাম গ্রহণের পরে তিনি ঘোর সমর্থনকারী হলেন তিনি আল ফারুক উপাধি পেলেন তাই বুশ যদি আগামীকাল মুসলিম হয় খুব ভালো তাকে হত্যা করতে চান কেন আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তাকে হৃদায় দেন টনি ব্লেয়ারকে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 Can we have the next call, dial করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছেন সুন্নাতের বার্তা তোমরা নারীকে সব ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীকে মর্যাদা দেয়নি Muzaffar bin Muhsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hasbullah Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam নারী পুরুষের জন্য নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে প্রেমময় এবং দয়া জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় তাই যখন প্রতিবাদের বিষয় আসে ইরাকে কি ঘটেছিল মানব বিধ্বংসী অস্ত্র কোনো মানব বিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি কি ঘটেছিল আমরা স্বীকার করি যে তখনকার শাসক সাদ্দাম হোসেন অবশ্যই তিনি ভালো মুসলিম ছিলেন না স্বীকার করে তিনি ভালো ছিলেন না কিন্তু এখনকার ইরাকের অবস্থাটা দেখেন আপনারা হ্যাঁ সাদ্দাম হোসেনের সময় খারাপ ছিল কিন্তু এখন আরও খারাপ পরিস্থিতি খারাপ ছিল কিন্তু এখন আরও খারাপ ডাকাতি বেশি ইরাকের সমস্যা আরও বেশি আরও নারী ধর্ষিত হচ্ছে কোনো নিরাপত্তা নেই দেখেন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির জন্য যুদ্ধের নামে বুঝতে পারছেন তো এটা প্রকাশ্য সন্ত্রাসবাদ ছাড়া কিছুই নয় কিন্তু কেউই মুখ খুলছে না কেউই না লন্ডনে তিপান্ন চুয়ান্ন জন মানুষ হত্যার প্রতিবাদ করলে এটা কি ভুল আমরা শোক করি না প্রতিবাদ করি কিন্তু যদি কেউ বলে আসেন দু মিনিট নিরবতা পালন করি আমরা তাতে একমত তাহলে আফগানিস্তান ও ইরাকের জন্য কত মিনিট নিরবতা পালন করব। লন্ডনে পঞ্চাশ জন মানুষ মারা গেলে দুই মিনিট নিরবতা পালন করেন আর এর বিরুদ্ধে নয় আমরা যা ঘটেছিল তা ভুল এজন্য শোক করি না প্রতিবাদ করি কিন্তু দেখেন হাজারো মানুষ হত্যা করা হচ্ছে আফগানিস্তানে ইরাকে গুজরাটে গুজরাট চেনেন মাত্র কয়েক বছর আগে গুজরাটের দাঙ্গায় অনেক বেশি মানুষ হত্যা করা হয়েছিল এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের তুলনায় পাঁচ থেকে দশ হাজার মুসলিমকে জবাই করে হত্যা করা হয়েছিল হাজারো নারী ধর্ষিত হয়েছিল আন্তর্জাতিক মিডিয়া কি এ ব্যাপারে কথা বলেছিল মাত্র কয়েকটা ক্লিপ ওখানে শেষ গুজরাটের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়ে অনেক বেশি ছিল সার্ভে করা হয়েছে কে ব্যাপারে কথা বলে যদি একজন ইউরোপিয়ান মারা যায় অথবা ব্রিটিশ মারা যায় কোনো পার্থক্য নেই যে ফিলিস্তিনিরা মরছে ইরাকিরা মরছে আফগানিরা মরছে ইসলামে সকল মানুষই সমান একমাত্র তাকুয়াবাদী আল্লাহ বলেন সুরা হুজরাত অধ্যায় উনপঞ্চাশ আয়াত হে মানুষ তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে পরস্পরকে চিনতে পারো এজন্য না যে একে অপরকে ঘৃণা করো আর আল্লাহর কাছে সে অধিক প্রিয় আল্লাহ সুবাহতাল্লাহ দৃষ্টিতে যার আছে তাকোয়া একমাত্র যে কারণে একজন মানুষ অন্যের চেয়ে উত্তম হতে পারে তা লিঙ্গ নয় সম্পদ নয় গায়ের রং নয় জাতীয়তা নয় তা হচ্ছে তাকোয়া এটা স্রষ্টাভীতি ধার্মিকতা এটা সততা একই রকম কয়েকজন ইউরোপীয় বা পশ্চিমা পর্যটক মারা গেলে বা হত্যা করা হলে শিরোনামে আসে হাজারো ফিলিস্তিনি বা আফগানিকে হত্যা করা হচ্ছে কোথায় মিডিয়া ব্যাপারে কথা বলে কেন এই দ্বিমুখী নীতি আমরা এর বিরুদ্ধে তাই দ্বিমুখী নীতি হ্যাঁ লন্ডনে যা হয়েছিল তার প্রতিবাদ করি এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে যা হয়েছিল তারও সেটারও প্রতিবাদ করি যা ঘটেছিল আফগানিস্তানে ইরাকে গুজরাটে মিডিয়া যখন প্রকাশ করে জানেন আপনারা মিডিয়া কি করে তারা কুলাঙ্গাদের ধরে নেয় আর প্রশ্ন করে আপনি কি প্রথমে মুসলিম নাকি প্রথমে ব্রিটিশ আপনি কি উত্তর ভুল নয় কিন্তু এটা হিকমা নয় উত্তরটা সঠিক কিন্তু আমি ভিন্নভাবে উত্তরটা দিতাম যদি আমাকে প্রশ্ন করে আমি কি প্রথমে ভারতীয় নাকি প্রথমে মুসলিম সর্বক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে আমি কি প্রথমে ব্রিটিশ নাকি মুসলিম পাল্টা প্রশ্ন করেন আপনি কি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ পাল্টা প্রশ্ন করে বেকায় দেয় ফেলেন প্রথমে মুসলিম নাকি প্রথমে ব্রিটিশ উত্তরটা কি মানুষ মানুষ আপনি কি ব্রিটিশ বিরোধী আপনি কি স্বদেশ বিরোধী বেকায়দায় ফেলেন আমরা কেন বেকায়দায় পড়ি যখন আমেরিকায় যাই তখনও সে মানুষ ঠিক না ঠিক যখন অন্য কোনো দেশে যাই তখনও সে মানুষ তাই বেকায়দায় ফেলতে হবে তারা যে আমাদেরকে আগুনে ফেলছে আমরা কেন সে আগুনে পুড়ে মরছি তাকে পাল্টা প্রশ্ন করেন আপনি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ আমি প্রথমে মানুষ একইভাবে আপনি যেমন প্রথমে মানুষ আমরাও প্রথমে মুসলিম আমরা কেন মুসলিম আমরা ব্রিটিশও প্রথমে মুসলিম তারপরে ব্রিটিশ কারণ আল্লাহ তালা তিনি স্রষ্টা আমাদের পালনকারী আমাদের এই জীবন দিয়েছেন তিনি সকল সমর্থ দিয়েছেন আমরা প্রথমে তার অনুগত হব তারপর দেশের প্রতি অনুগত কিন্তু যদি আইন স্রষ্টা ও দেশের মধ্যে সাংঘর্ষিক হয় আল্লাহ প্রথম যদি মানবতা ও দেশের আইন সাংঘর্ষিক হয় প্রথমে কাকে অনুসরণ করব। দেশ নাকি মানবতা মানবতা কারণ প্রথমে আপনি মানুষ ধরেন কোনো দেশের এমন আইন আছে যা মানবতা বিরোধী অনুসরণ করবেন আপনি না কারণ আপনি প্রথমে মানুষ একইভাবে আপনি প্রথমে সৌদি নাকি মুসলিম প্রথমে মুসলিম ব্যাপারটা এমন না যে শুধু ব্রিটেনেই প্রথমে মুসলিম এমনকি সৌদি আরবে প্রথমে মুসলিম পরে সৌদি ইউএইতে আমরা প্রথমে মুসলিম তারপরে এমিরেটি কুয়েতে আমরা প্রথমে মুসলিম তারপর কুয়েতি কিভাবে বেকায়দায় ফেলতে হয় তা জানতে হবে দুর্ভাগ্যবশত আমরা জানি না যে আল্লাহ বলেছেন হিকমার সাথে কথা বলো পাল্টা বিতর্ক করার উপায়টা জানতে হবে এভাবে ইনশাল্লাহ আমরা ব্যাখ্যা করতে পারবো মিডিয়া কি করে সমাজের কুলাঙ্গাদের বাছাই করে আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হলো আমার অভিমত কি হিজাব খুলে ফেলা ফতোয়া সম্পর্কে মিডিয়া কি করে মিডিয়া কুলাঙ্গাদের বাছাই করে যেমন এগারো সেপ্টেম্বরের পরে কানাডাতে একটা জরিপ হয়েছিল প্রায় সব মুসলিমই বলেছিল এটা ভুল নিরাপরাধ মানুষকে হত্যা করা অটো আর চোদ্দ বছরের একটা ছোট্ট ছেলে বলেছিল তারা ভালোই করেছে এই কথাটা সংবাদে এমনভাবে প্রকাশিত হলো যেন সে সব মুসলিমের প্রতিনিধি এখানকার যে কোনো আলেমকে জিজ্ঞেস করলেও আমি নিশ্চিত নিরানব্বই দশমিক নয় ভাগ আলেম বলবেন নারীদের হিজাব ত্যাগ করা যাবে না এখন এক পথভ্রষ্ট যদি বলে নারীদের হিজাব পরা চলবে না তারা তাকে সামনে নিয়ে আসে আর এটাই মিডিয়ার কুকর্ম ঠিক আছে কোনো মুসলিমকে জিজ্ঞেস করে না সমস্যাটা কি কেন হিজাব পরা যাবে না মিডিয়া কি করে মিডিয়া এরকম লোককে নিয়ে আসে আর এমনভাবে প্রচার করে যেন সেটাই শরিয়ার দৃষ্টিভঙ্গি হিজাব ত্যাগ করতে হবে কেন হিজাব ত্যাগ করতে হবে যদি না উত্তক্ত হতে চান ওই ব্যক্তি যদি তার কন্যাকে উত্তক্তা বা ধর্ষিত করতে চায় আহলান আর সাহলান আমরা তা চাই না মিডিয়ার প্রচার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে সব সমাজে তো কুলাঙ্গার থাকবেই এ কারণে উত্তর দেওয়ার উপায়টা জানতে হবে কিন্তু এই পরিস্থিতিতে কেন হিজাব ত্যাগ করতে হবে নারীদের আমরা শ্রদ্ধা করতে চাই চাই তারা আরো সম্মানিত হোক তাদের শালীনতা বজায় থাকুক এবং এই পরিস্থিতিতে মাসাল্লাহ আরো পুরোপুরি হিজাব পালন করবে তাদের পরিচিতি রক্ষা করবে এবং সাধ্যমতো ইসলাম অনুসরণ করবে আশা করি উত্তরটা পেয়েছেন মাঝখান থেকে একজন প্রশ্ন করবে আমার প্রশ্নটি খুব সাধারণ প্রশ্ন ইসার পুনরায় আগমন ও ইমাম মেহেদি সম্পর্কে কোরআন কি বলে তিনি যদি ফিরে আসেন এখন ভাবুন তিনি কি সুন্নি শিয়া নাকি অন্য কিছু হবেন ভাই প্রশ্ন করলেন যে ইসা কি আসবেন মাহাদি আলাহিসাল্লাম কি আসবেন আর যদি আসেন তারা শিয়া সুন্নি না কি হবেন হ্যাঁ অনেক হাদিস আছে যা মাহাদি আলাহিসাল্লামের আগমন সম্পর্কে বলে কোরআন বলছে যে কিয়ামতের আলামত হলো ইসা আলাহিসাল্লাম আবার আসবেন কি আমাদের অন্যতম আলামত ইসাল্লামের আগমন এটার উল্লেখ আছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর একশো ষোলো যে আল্লাহ বারিক তাল্লাহকে ইসা সাল্লাম বলেন আপনি আমার সাক্ষী থাকুন আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো বরং আমি বলেছি ও বুদুল্লাহ আল্লাহর ইবাদত করো রাব্বি ও রাব্বুকুম যিনি আমার তোমাদের রব তাই ইসা ইসাল্লাম যে আসবেন কমপক্ষে সত্তরটা হাদিস আছে যা বলছে ইসা আলাহিসাল্লাম আবার আসবেন একই ব্যাপার মাহাদি আলাহিসাল্লামের কিয়ামতের আগে তারা আসবেন তারা শিয়া নাকি সুন্নি হবেন এর উত্তর হচ্ছে তারা মুসলিম হবেন মুসলিম আমার ঐক্য নিয়ে ম্যানচেস্টার একটা লেকচার দিয়েছে এখানে বলছি না অনেক বড় লেকচার পবিত্র কোরআনে আল্লাহ বলেন সুরা আল ইমরান উদ্দায় তিন আয়াত সাতষট্টি ইব্রাহিম আলাইসাল্লাম ইউদ্দিন আর খ্রিস্টান না মুসলিম ছিলেন কোরআন বলছে সুরা ইমরান উদ্দায় তিন আয়াত বাহান্ন ইসা আলাইসাল্লাম মুসলিম ছিলেন কোরআন বলছে সুরা হাজ উদ্দায় বাইশ আয়াত আটাত্তর আল্লাহ তোমাদের বলেছেন মানে আমাদের বলেছেন মুসলিম আল্লাহ বলেন সুরা ইমরান তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম সুরা ফসিলাত আল্লাহ বলেন অধ্যায় একচল্লিশ আয়াত তেত্রিশ মুসলিম বলো যে তুমি মুসলিম মুসলিম মুসলিম মুসলিম কমপক্ষে সাঁত্রিশ বার আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন মুসলিম মুসলিম মুসলিম বাইশ বার মুসলিম হিসেবে আর পনেরো বার মিন হিসেবে তাই সর্বোত্তম হচ্ছে আল্লাহ আমাদের যে সর্বোৎকৃষ্ট নামটা দিয়েছেন তা হলো মুসলিম আর ইসা এবং মাহাদিল ইসলাম ইনশাল্লাহ তারা মুসলিম হিসেবেই আসবেন একজন অমুসলিম প্রশ্ন করবেন আমার নাম গীত ম্যানসন আমি জানতে চাই যে ইসলাম সম্পর্কে আরও জানার জন্য কোন বইটি সবচেয়ে ভালো হবে সেটা হতে হবে ইংরেজিতে আমি ভাইকে অভিনন্দন জানাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ ভাই মাইক্রোফোনের সামনে এসে প্রশ্ন করেছেন প্রশ্ন হলো যদি ইংরেজিতে ইসলাম সম্পর্কে আরও জানতে চান তবে কোন বইটা সবচেয়ে ভালো হবে ভাই ইংরেজিতে সবচেয়ে ভালো বই হলো পবিত্র কোরআনের অনুবাদ পবিত্র কোরআন ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের মধ্যে পবিত্র কোরআন হলো সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ টেস্টামেন্ট যদি খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টকে বিশ্বাস করে পবিত্র কোরআন হলো সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ টেস্টামেন্ট সবচেয়ে ভালো যে বইটা পড়তে পারেন তা হলো পবিত্র কোরআনের অনুবাদ বিভিন্ন ধরনের অনুবাদ পাওয়া যায় এগুলোর মধ্যে সহি ইন্টারন্যাশনাল ভালো যা আমেরিকা তিনজন নারী মিলে করেছেন আর আমি নিশ্চিত ইসলাম ব্রাডফোর্ডের কাছে এটা আছে আমি সেন্টারে গিয়েছি এবং যদি এটা থাকে অনুরোধ করব একটা কপি উপহার দেওয়ার জন্য পবিত্রকরণের অনুবাদের কপি এই বাণী আল্লাহ সালার পবিত্র কোরআন বিশ্বের একমাত্র অপরিবর্তনীয় গ্রন্থ এটা মানবতার প্রতি ঘোষণাপত্র এটা দয়া ও জ্ঞানের উৎস অস্বীকারীর জন্য সতর্কবাণী সন্দেহকারীর জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সান্ত্বনা হতাশাগ্রস্তদের জন্য আশা ভাই এই বইটাই সবচেয়ে ভালো আরও বই আছে ভিন্ন ভিন্ন বই এটা আপনার পছন্দের উপর নির্ভর করে সাধারণত আমি পছন্দ করি কারণ অনেক বিষয় আছে যখন আমি অমুসলিমদের সাথে কথা বলি তার আগ্রহের দিকটাই আমি পছন্দ করি যদি বিজ্ঞানে আগ্রহী হয় আমি কোরআন বিজ্ঞান বিষয়ে বই দিই তার পছন্দের উপর ভিত্তি করে এই পদ্ধতিতেই সবচেয়ে ভালো কোরআন বোঝার জন্য কোরআনের সাথে অন্যান্য বইও আছে যেমন আন্ডারস্ট্যান্ডিং ইসলাম আয়া ইব্রাহিমের লেখা আমার মনে হয় এটাও ইসলাম ব্রাডফোর্ড সেন্টারে পাওয়া যাবে আপনাকে কিছু বইপত্র দেওয়ার জন্য আমি প্রতিষ্ঠানটাকে অনুরোধ করব সর্বোত্তম দিক নির্দেশনা হলো কোরআন আর কোরআনে ইন্ডেক্সও আছে কোরআন পড়ার একটা নিয়ম হলো প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়া দ্বিতীয়ত যীশুখ্রিস্ট ভাইসাল্লাম সম্পর্কে কোরআন কি বলে তা জানতে চাইলে ইন্ডেক্স বের করেন আপনি যে অক্ষরে চলে যান আপনি পেয়ে যাবেন তার জন্ম সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ ও চুয়াল্লিশ ওয়াইসকালাতুল মালাইকাতু ইয়া ইন্নাল্লাহ ওয়া ওয়া তাআমিনাল আলামিন স্মরণ করো ফেরেশতারা বলেছিল হে এটা বেশ ভালো ইন্ডেক্স নারীদের সম্পর্কে আপনি জানতে চাইলে ডব্লিউ অক্ষরে চলে যান এভাবেই আপনার পছন্দের বিষয়ে জানতে চাইলে সর্বশেষ চূড়ান্ত কিতাবে কি বলা হয়েছে তা জানতে পারবেন আমার একটা ছোট্ট বই পড়তে আপনাকে অনুরোধ করব যা ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য বিষয়ে এ বিষয়ে ভিডিও ক্যাসেটও আছে আমার ভালোভাবে ভিডিও ক্যাসেট দেখাটাই সেখানে স্পষ্ট করতে চেষ্টা করেছি যে পার্থক্যগুলো বাদে পার্থক্য যা আছে তা ভিন্ন বিষয় কমপক্ষে বাইবেল ও কোরআনে যা সাদৃশ্য আছে আসুন সেগুলো আমরা মেনে চলি পড়লে দেখবেন কোরআন ও বাইবেল উভয়ই বলছে যে একশ্রোসটা বিশ্বাস করতে হবে আমি সব তথ্যসূত্র দিয়েছি বাইবেল থেকে কোরআন থেকে লম্বা লেকচার বাইবেল ও কোরআন উভয়ই বলে সর্বশেষ ও চূড়ান্ত নবীকে বিশ্বাস করতে হবে বাইবেলে মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী আছে বুক অব ডিটোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অব আয়জায়া অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো সং অফ সালমান অধ্যায়